অনুগ্রহ শব্দার্থের ব্যাখ্যা ইবনে মাজাহতে উল্লেখ আছে আনাস রদিউল্লাহ আনহতে বর্ণিত নবী সাল্লাহ আলাইহসাল্লাম বলেন এমন আর কোনো অনুগ্রহ নেই যা আল্লাহ তার বান্দাকে প্রদান করেন আলহামদুলিল্লাহ বলার কারণে মেনে নেয়া যে তিনি যা নিয়েছেন তা অপেক্ষা তিনি যা দিয়েছেন তা অধিক ভালো ওমর ইবনে আব্দুল আজিজ এবং সালাফদের মধ্যে অনন্যরা একে আল হাসান বলেছেন অতীত ও বর্তমান অসংখ্য আলিমগণ এই হাদিসের মর্মার্থ নিয়ে সমস্যা তৈরি করেছেন কিন্তু একে যদি পূর্বের আলোচনার আলোকে বোঝা যায় তাহলে এর অর্থ পরিষ্কার হাদিসে উল্লেখিত অনুগ্রহ হচ্ছে দুনিয়াবি অনুগ্রহ এবং বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা অন্যতম ধর্মীয় অনুগ্রহ দুনিয়াবি অনুগ্রহ অপেক্ষা ধর্মীয় অনুগ্রহ উত্তম বান্দা আল্লাহর প্রশংসা স্পষ্ট করে উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার উপর অনুগ্রহ আরোপ করেছেন বান্দার এই মৌলিক অনুগ্রহের জন্য আল্লাহ তাকে আরও উচ্চ মর্যাদা সম্পূর্ণ অনুগ্রহের জন্য বিবেচনা করেছেন এই কারণে এই ব্যাখ্যায় উল্লেখিত হয়েছে প্রশংসাসূচক আলহামদুলিল্লাহ তার অনুগ্রহের জন্য উপযুক্ত ও পর্যাপ্ত তার শাস্তি দমন করে এবং তার অতিরিক্ত সংযোজনের জন্য বিনিময় হিসেবে কাজ করে এই আলোকে বোঝা যায় প্রশংসাসূচক বাক্যের উচ্চারণ হল জান্নাতের জন্য মজুদ স্বরূপ